محمد محمد محمد محمد حمد صلی اللہ تمہیں بادشر بادشاہ کملی والا محمد ہمد صلی اللہ تمہیں بادشاہ بادشاہ کملی والا محمد موست تمہیں بادشر بادشاہ کملی والا تمی بادشاہ بادشاہ کملی والا تمی بادشاہ بادشاہ کملی والا تمہیں بادشاہ بادشاہ کملی والا یا رسول اللہ அல்லா யா ரசூல் அல்லா யா ஹபீப் அல்லா யா ரசூல் அல்லா யா ஹபீப் அல்லா யா ரசூல் அல்லா யா ஹபீப் அல்லா யா ரசூல் அல்லா யா ஹபீப் அல்லா யா ரசூல் அல்லா யா ஹபீப் அல்லா யா ஹபீப் அல்லா হৃদয় মাঝে শুধুই বাজে পিয়ন বীজির নাম হৃদয় মাঝে শুধুই বাজে পিয়ন বীজির নাম তোমার তরে পাঠাই দুরুদ ও সালাম হৃদয় মাঝে শুধুই বাজে বিয়ন বীজির নাম হৃদয় মাঝে শুধুই বা সব নবীর চে আমার নবীর কত যে সম্মান সব নবীর চে আমার নবীর কত যে সম্মান সব নবীর চে আমার নবীর কত যে সম্মান আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান খুদর প্রিয় হাবিব মোদের প্যারা নবী খুদর প্রিয় হাবিব মোদের প্যারা নবী খুদর প্রিয় হাবিব মোদের প্যারা নবী তাহারিও সিলাই হলো সৃষ্টি সবই তাহারিও সিলাই হলো সৃষ্টি সবই খোদার প্রিয় হাবিব মোদের প্যারা নবী খোদার প্রিয় হাবিব মোদের প্যারা নবী ধরায় কমলিওয়ালা মোহাম্মদ নাম জেতাহার কমলিওয়ালা মোহাম্মদ নাম জেতাহার আমার হৃদয় চাই শুধু তাহারি দিদার আমার হৃদয় চাই শুধু তাহারি দিদার আমার হৃদয় চাই শুধু তাহারি দিদার আমার হৃদয় চাই শুধু তাহারি দিদার মুনি বড় আশা ছিল যাব মোদিনায় মুনি বড় আশা ছিল যাব মোদিনায় সালামা আশা ছিল যাব মুদিনায় মুনি বড় আশা ছিল যাব মুদিনায় শয়নে ইয়া রসুলাল্লাহ স্বপনে ইয়া হাবিবাল্লাহ শয়নে ইয়া রসুলাল্লাহ স্বপনে ইয়া হাবিবাল্লাহ শয়নে ইয়া রসুলাল্লাহ স্বপনে ইয়া হাবিবাল্লাহ আধারে আলো হয়ে কে এলো বাতিলে রহমিকা চুকে গেল আধারে আলো হয়ে কে এলো বাতিলে রহমিকা চুকে গেল আধারে আলো হয়ে কে এলো বাতিলে রহমিকা চুকে গেল ধরণী হলো সেই নূরে নূর জ্বালা یا رسول اللہ شپونے یا حبیب اللہ نے یا رسول اللہ شپونے اللہ بل یا رسول اللہ سل یا حبیب اللہ بل یا رسول اللہ شپونے یا حبیب اللہ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি মদিনা جائیتے پارلام نا مدینہ دیکھتے پارلام نا مدینہ جائیتے پارلام نا مدینہ دیکھتے پارلام پڑ لم نی آشوہیت শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা جیتی پڑ لگنا مدینہ دیکھتے پڑ لوگ محمد محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم